উপর তলায় থাকো তুমি নিচে নজর টাকার পাহাড় গড়ছ তুমি ক্ষুধার জ্বালানা চাও তাকিয়ে লক্ষ মানুষ মরছে ধুকে ক্ষুধার জ্বালায় সয় না বেদনায় দিন মজুরি দিন খেটে খায় কষ্টে জীবন ফুটপাতের ওই কিনারে কাটা আয়ের সবাই এই গরিবের মাথায় সে মমতা মেলা এই গরিব এই গরিবের মাথায় স্নেহ মমতা বিনা কেউ কারো মা কেউ কারো বা কেউ কারো মা কেউ কারো বা চাচার মতো হয়তো পিতা চাচার মতো হয়তো পিতা এই তাদের জীবন বাড়ি নাই নাই ঠিকানা ঘর বাড়ি নাই নাই ঠিকানা ছোট্ট শিশুর নাই পিতা মা ছোট্ট শিশুর নাই পিতা মা কেউ কারো মা কেউ কারো বা চাচার মতো হয়তো পিতা এই তাদের জীবন ঘর বাড়ি নাই নাই ঠিকানা ছোট্ট শিশুর নাই পিতামা রাস্তায় আপ গরিবের মাথায় স্নেহের মমতা বিলা এই গরিবের মাথায় স্নেহের মমতা বিলা এই গরিবের মাথায় স্নেহের মমতা বিনা কর্ম করার সুখ শক্তি আছে কর্ম করার শক্তি আছে চাকুরি পাওয়ার সমর্থ নাই চাকুরি পাওয়ার সমর্থ নাই এই তো অসহায় ভিক্ষুকের ওই রাস্তা হতে ভিক্ষুকের ওই রাস্তা হতে নাও তুলে নাও সেই তাদের নাও তুলে নাও সেই তাদের একটু দিয়ে উঠাও কর্ম করার শক্তি আছে চাকরি পাওয়ার সমর্থনায় এই তো সৌভায় ভিক্ষুকের ওই রাস্তা হতে নাও তুলে নাও সেই তাদের একটু দিয়ে ওঠার সবাই এই গরিবের মাথায় স্নেহের মমতা বিয়া এই গরিবের মাথায় স্নেহ মমতা বেলা এই গরিবের মাথায় স্নেহ মমতা বেলা সুযোগে বিপিএস হোফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG